المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে ও দূরে দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা মমিন আমরা মুসলিম আর একজন মমিন এবং মুসলিমের জীবনের বড় বড় যে চাওয়া পাওয়া কল্পনা এবং বাসনা রয়েছে সে সমস্ত কল্পনা এবং বাসনা এবং আশা আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম আশা এবং আকাঙ্ক্ষা এবং বাসনা হচ্ছে মহান রবুল আলমিন আল্লাহ সুবাহান হুয়া তালার ভালোবাসা অর্জন বা তার ভালোবাসা পাওয়া কারণ আল্লাহ সুবাহান হুয়া তালার ভালোবাসা এটাই একজন মমিনের জীবনে সবচেয়ে বড় নিয়ামাত এটাই একজন মমিনের জীবনে নিয়ে আসতে পারে সবচেয়ে বড় সফলতা কিন্তু আমরা কি জানি যে কিভাবে আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার সেই ভালোবাসার মানুষটি হতে পারব জি আমাদেরকে যদি আল্লাহ সুবাহান হুয়া তালার সেই ভালোবাসার পাত্র হতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবাহান হুয়া তালা কোন জিনিসকে ভালোবাসেন কেন ভালোবাসেন কাকে ভালোবাসেন কি গুণের জন্য তাকে ভালোবাসেন ঠিক একই সাথে আল্লাহ তালা কোন জিনিসকে ঘৃণা করেন কেন ঘৃণা করেন এবং যাদেরকে ঘৃণা করেন তাদেরকে কি কারণে তিনি ঘৃণা করেন এ বিষয়গুলো যখন আমরা জানতে পারব তখনই আমরা হতে পারব আল্লাহ সোহান হওয়া তালার সেই ভালোবাসার মানুষ যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা আল্লাহ সোহান হওয়া তালার প্রিয় কালামে হাকিমের ভিতরে বর্ণিত আট শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যাদেরকে স্বয়ং রব্বুল আলমিন ভালোবাসেন মহাব্বাত করেন যাদেরকে তিনি পছন্দ করেন ঠিক একই সাথে আমরা পর্যালোচনা করব সেই সমস্ত কর্ম নিয়ে যে কর্মের জন্য আল্লাহ সুবাহন তালা তাদেরকে ভালোবাসেন তাহলে শুরু করা যাক নাম্বার এক আল্লাহ সুবাহন তালা যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে সর্বাগ্রে যাদের কথা উল্লেখ করতে হয় তা হচ্ছে আল্লাহ সুবাহান তালা ইহেবুল মহসিনিন মহসিনিন সৎকর্মপরায়ণশীল অনুগ্রহকারী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন কোরআনুল কারিমের সুরা বাকারা আলো ইমরান এবং মায়েবের মতো তিনটি সুরার ভিতরে আল্লাহ সুবাহান তালা ন্যূনতম পাঁচবার বলেছেন কখনো তিনি বলেছেন ইন্নাল্লাহা ইহেবুল মহসিনিন আবার কখনো বলেছেন ওল্লাহ ইহেবুল মহসিনিন যে নিশ্চয়ই আল্লাহ সুবাহান তালা মহসিনিনদেরকে ভালোবাসেন আমরা কি জানি যে মহসিনিন কারা কি কারণে আল্লাহ সুবাহনতালা মহসিনিনদেরকে ভালোবাসেন জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা মহসিনিন হচ্ছে যাদের ভিতরে এহসান নামক গুণটি রয়েছে আর এহসান নামক গুণ মানে হচ্ছে যাদের ভিতরে কথায় কাজে এবং আচার আচরণে আকিদা এবং বিশ্বাসে রয়েছে সৌন্দর্যতা যাদের আকিদা বিশ্বাস আমল আখলাক আদব এগুলো সব কিছুই হচ্ছে সুন্দর থেকে সুন্দরতম আর এহসান সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাম আলহিহাস্লাম এরশাদ করেন যেমনটি হাদিসে জিব্রিলের ভিতরে বর্ণিত হয়েছে তারাহু তাকুন তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি যেন আল্লাহকে দেখছো এরকম অবস্থার মধ্যে তুমি আল্লাহর ইবাদত করবে সেটা তোমার কথার ইবাদত হোক আর কর্মের ইবাদত হোক আর এতটুকু যদি তোমার জন্য চিন্তা করা বা কল্পনা করা সম্ভব না হয় তাহলে এটুকু নিশ্চিতভাবে তুমি তোমার কল্পনার ভিতরে রাখবে ফা ইনলাম তখন তারা ফা ইন্না হইয়া রাখ যদি তুমি তাকে দেখতে নাই পাও তাহলে নিশ্চিত বিশ্বাস রেখো যে তিনি তোমাকে দেখতেছেন অর্থাৎ আল্লাহর সামনে তুমি কথা বলতেছো আল্লাহর সামনে সামনে তুমি কাজ করতেছো আল্লাহর সামনে তুমি আবাদত করতেছো অতএব এ কথা এ কাজ কত সুন্দর হতে পারে সেটা তোমাকে ভাবতে হবে অতএব যে মানুষটির ভিতরে কথার কাজের সৌন্দর্যতা রয়েছে যারা সৎ কর্মপরায়ণশীল যারা অনুগ্রহকারী তাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তালা ভালোবাসেন পছন্দ করেন নাম্বার দুই প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহান হওয়া তালা তার যে সকল বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ইহেবুল মোত্তাকিন তিনি আল্লাহ সুবাহান তালা মোত্তাকিদেরকে ভালোবাসেন কোরআনুল কারিমের দুটি সুরার ভিতরে আল্লাহ সুবাহন তালা ন্যূনতম তিনবার বলেছেন ফা ইন্নআল্লাহ ইউহিবুল নিশ্চয়ই আল্লাহ সুবাহান তালা মোত্তাকিদেরকে আল্লাবিরু মানুষগুলোকে পরহেজগারদেরকে ভালোবাসেন আল্লাহ সুবাহতালা কেন মোত্তাকিদেরকে ভালোবাসেন মোত্তাকি কারা জি আল্লাহ সুবাহতালার যে সমস্ত বান্দাদের ভিতরে তাকোয়া রয়েছে পরহেজগারিতা রয়েছে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন আর যে কারণে ভালোবাসেন তা হচ্ছে তাদের তাকোয়ার কারণে আল্লাহ তালা ভালোবাসেন আমরা কি জানি যে সেই তাকোয়া কি জি তাকুয়া হচ্ছে এমতেসালু আওয়ামিরিল্লাহ ওয়াজদেনাবু আন্নাওয়াহি অর্থাৎ আল্লাহ সুবাহান তালার আনুগত্যতা করা আল্লাহ সুবাহান তালার নাফারমানি থেকে বিরত থাকা অতএব মোত্তাকিদেরকে আল্লাহ সুবাহান তালা ভালোবাসেন যাদের ভিতরে রয়েছে সার্বক্ষণিক পরহেজগারিতা আল্লাভিধি নাম্বার তিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহান তালা তার যে সকল বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তৃতীয় স্তরে রয়েছে আল মকসিদ্দিন আল্লাহ সুবাহতালা কোরআনুল কারিমের তিনটি সুরার মধ্যে ন্যূনতম তিনবার বলেছেন যে ইন্নআল্লাহ ইহেবুল মুকসিদ্দিন যে নিশ্চয়ই আল্লাহ সুবাহান হুয়া তালা ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ ব্যক্তিদেরকে যারা কথায় কাজে আচার আচরণে সর্বত্র ইনসাফ করে থাকে আল্লাহ সুবাহতালা সেই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন কেন আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন আল্লাহ সুবাহনতালা ইনসাফকারীদের ইনসাফ নামক যে তাদের গুণ রয়েছে তাদের ভিতরে যে সুবিচার রয়েছে তাদের ভিতরে যে ন্যায় পরায়ণতা রয়েছে তাদের কথায় কাজে আচরণে সব কিছুতে তারা যে মতাদিল তারা ইনসাফপূর্ণ জীবনযাপন করতেছে সেই তাদের এই ইনসাফের কারণেই আল্লাহ সুবাহানতালা তাদেরকে ভালোবাসেন আর এই জন্যই নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম থেকে হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আল মুকসিতুন আলা মানাবির মিন নূরেন ইয়ামাল কিয়ামা যারা মুনসিফ যারা ইনসাফ করবে যাদের জীবনযাপনের ভিতরে ইনসাফ রয়েছে আদালত রয়েছে সুবিচার রয়েছে ন্যায়পরায়ণতা রয়েছে তারা কেয়ামতের দিন নূরের মেম্বারের উপরে অবস্থান করবে সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ আজিম নাম্বার চার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহান হুয়া তালা যে মানুষগুলোকে ভালোবাসেন তাদের মধ্যে চতুর্থ স্তরে রয়েছে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনুল করিমের সুরা বাকারার ভিতরে বলতেছেন একটিবার বলেছেন আল্লাহ ইউহেব্বু তাওয়াবিন যে নিশ্চয়ই তিনি তহবাকারীদেরকে পছন্দ করেন তহবাকারী জি আল্লাহ সুবাহান হুয়া তালার নাফারমানি করার পরে বারবার যারা আল্লাহর কাছে ফিরে এসে বলে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আমি গুণাগার আমি ক্ষমা প্রার্থী আমি গুণা করেছি আল্লাহ তোমার কাছে আমি আবার ফিরে এসেছি এমনটি যারা প্রতিনিয়ত গুনাহে পড়ে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করে এ ধরনের ক্ষমা প্রার্থনাকারী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা ভালোবাসেন পছন্দ করেন আর যারা এমনটি করে না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন এমনকি তাদেরকে জালেম হিসাবে আল্লাহ সুবাহতালা আখ্যায়িত করেছেন সুরা হুজরাতের ভিতরে আল্লাহ তালা বলতেছেন অমাল্লাম ইয়াতুক ফাউলাইকে হমুজালেমুন যারা তহবা করে না আল্লাহর কাছে গুনাহ করার পরে ফিরে আসে না তারা হচ্ছে জালেম বনি আদম মাত্রই গুনাহগার আর সেই সমস্ত গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা গুনাহের পরপরই আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে থাকে নাম্বার পাঁচ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহানা হুয়া তালা তার বান্দাদের মধ্যে যে ব্যক্তিদেরকে ভালোবাসেন তাদের মধ্যে পঞ্চম স্তরে রয়েছে আল্লাহ সুবাহানা তালা মুতাতহিরিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন পবিত্রতা অর্জন মানে দুই ধরনের হতে পারে বাহ্যিক পবিত্রতা অজু গোসল তায়াম্মম এ জাতীয় পবিত্রতা এর দ্বারা উদ্দেশ্য হতে পারে ঠিক একইভাবে অভ্যন্তরীণ পবিত্রতা অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি তার অন্তরকে শিরিক নিফাক হাসাদ বা হিংসা অহংকার দাম্ভিকতা প্রতিশোধ পরায়ণতা এ জাতীয় জিনিসগুলোর থেকে তার অন্তরকে পবিত্র রাখবে উভয় ধরনের পবিত্রতাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ সুবাহ তালা কোরআনুল কারিমের দুটি সুরার ভিতরে তিনি যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় ধরনের পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন মহাব্বাত করেন সে কথা তিনি বলেছেন তাই তো আল্লাহ সুবাহানতালা বলতেছেন আল্লাহ ইয়হেব্বুত তাওয়াবিন ও ইয়হেব্বুল মুতাতাহিরিন যারা বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করে তাদের এই পবিত্রতা অর্জনের জন্য তাদের ভিতর এবং বাহিরের এই পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন আর সেই কারণেই এই গুণ তাদের ভিতরে থাকার কারণেই আল্লাহ সুবাহতালা তাদেরকেও পছন্দ করেন তাদেরকেও তিনি ভালোবাসেন নাম্বার ছয় প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহন তালা তার বান্দাদের মধ্যে হতে যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে ষষ্ঠ স্তরে রয়েছে আল্লাহ সুবাহন তালা সবিরিন ধৈর্যশীল সহিষ্ণু ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ সুবাহন তালা কোরআনুল কারিমের সুরা আলে ইমরানের ভিতরে বলতেছেন আল্লাহু ইহেব্বুস সাবিরিন যে আল্লাহ সুবাহান তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন আল্লাহ সুবাহ তাল্লাহ কেন সাবিরিনদের ভালোবাসেন আল্লাহ সুবাহ তাল্লাহ সাবিরিনদের ভালোবাসেন যেহেতু তাদের ভিতরে আল্লাহর পছন্দের একটি গুণ সাবর ধৈর্য সহিষ্ণুতা সেটা তাদের ভিতরে উপস্থিত থাকার কারণে আল্লাহ সাবিরিনদের ভালোবাসেন আমরা কি জানি সাবর মানে কি জি সাবর মানে হচ্ছে হাফসুন্নাফসে আলামা তাদাহু শারি আতু ওলা আকলু সালিম সুস্থ বিবেক এবং ইসলামী শরিয়াত একজন বান্দাকে দিয়ে যা চায় সেটার উপরে নিজেকে আবদ্ধ রাখা সেটার মধ্যে সেই গণ্ডির ভিতরে সেই সীমারেখার মধ্যে নিজেকে আবদ্ধ রাখার নামে হচ্ছে ধৈর্য ধৈর্য তিনটির অবস্থাতে হতে পারে আল্লাহর আনুগত্যতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আল্লাহর নাফারমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ঠিক একইভাবে আল্লাহর যখন কোনো ফয়সালা আসে সেই ফয়সালাতেও ধৈর্য ধারণ করা নাম্বার সাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহানুয়াতালা তার বান্দাদের মধ্যে হতে যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে সপ্তম স্তরে রয়েছে আল্লাহ সুবাহানুয়াতালা তার উপরে প্রকৃতার্থাৎ ভরসাকারী সত্যি সত্যি যারা আল্লাহর উপরে তাদের জীবনের সব কিছু ন্যস্ত করে তার উপরই ভরসা করে জীবনযাপন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনুল কারিমের সুরা আল ইমরানের ভিতরে বলছে ইন্নআল্লাহ ইহেবুল মুতাওয়াকিলিন নিশ্চয়ই আল্লাহ সুবাহান তালা তার উপরে ভরসাকারী বান্দাদেরকে ভালোবাসেন ভরসা মানি নবী ইকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন লাহু তাওয়াক্কাল তোমাল আল্লাহ হাক্কা তাওয়াক্কুলহি আল্লাহ রাজা রাজাকাকুম কামা ইয়ারজুকু তৈরা তাকদু খিমা সাওয়া তার না তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করতে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা তোমাদেরকে ওই পাখির মতো রেজেক দিতেন যেই পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায় বাসার থেকে আর যখন সন্ধ্যাতে ফিরে আসে ঠিক সে পেট পূর্ণ করেই বাসাতে ফিরে আসে নাম্বার আট প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ সুবাহন তালা তার বান্দাদের মধ্য হতে যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে অষ্টম স্তরে রয়েছে ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সারিবদ্ধভাবে জিহাদ করে যায় লড়াই করে যায় আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনুল কারিমের সৌরা সফের ভিতরে এরশাদ করেন ইউকাতিলুনা ফিসাবিলিহি সফান মারসুস তালা তার বান্দাদের মধ্যে হতে ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো অবস্থান করে আল্লাহর শত্রু যারা আল্লাহর দিনের শত্রু যারা তাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা ভালোবাসেন তাহলে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহ সুবাহান হুয়া তালা তার বান্দাদের মধ্য হতে আট শ্রেণীর বান্দাদেরকে আটটি গুণের কারণে ভালোবাসেন সংক্ষিপ্ত আকারে আবারও আমরা জেনে নেই আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন নাম্বার এক আল্লাহ তালা মহসেনিন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে এহসান নামক গুণ থাকার কারণে নাম্বার দুই আল্লাহ তালা মোত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে তাকোয়া নামক গুণ থাকার কারণে নাম্বার তিন আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে আল কিস্ত বা আদ বা ইনসাফ নামক গুণ থাকার কারণে নাম্বার চার আল্লাহ সবাহানা হুয়া তালা তাওয়াবুন বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তওবা নামক একটি সৎকর্ম থাকার কারণে নাম্বার পাঁচ আল্লাহ সবাহানতালা মুতাতহিরিন পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তহারাত বাহ্যিক এবং আভ্যন্তরীণ পবিত্রতার মতো একটি গুণ থাকার কারণে নাম্বার ছয় আল্লাহ সবাহানতালা সাবিরিন ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে ধৈর্যের মতো একটি উত্তম গুণ থাকার কারণে নাম্বার সাত আল্লাহ সুবাহানতালা মোতাওয়াক্কিলিন বা তার উপরে চূড়ান্তভাবে ভরসাকারী বান্দাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে তাওয়াক্কুল নামক একটি গুণ বা চরিত্র থাকার কারণে নাম্বার আট আল্লাহ সুবাহানতালা মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াইকারী বান্দাদেরকে ভালোবাসেন যেহেতু তারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সারিবদ্ধভাবে দৃঢ়তার সাথে আল্লাহর জন্য যুদ্ধ করে লড়াই করে আল্লাহ সুবাহতালা আমাদের প্রত্যেকে আল্লাহর মহাব্বাতের বান্দা হওয়ার তৌফিক দান করেন আমরা যেন এই আটটি গুণ অর্জন করে আল্লাহ সুবাহান হাতালার প্রিয় বান্দা মাহবুব বান্দা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহু ওসালাম আলানা নবীনা মোহাম্মদ ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين